يا مولا يا مولا يا মৌলা তুর রহমার করুণা এই পৃথিবী ভরা মৌলা তুর রহমার করুণা এই পৃথিবী ভরা মৌলা তুর রহমার করুণা এই পৃথিবী ভরা করছি জিকির তব প্রেমে করছি জিকির তব প্রেমে ওরে পাগল পারা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তোর রহমার করুণায় পৃথিবী ভরা মাওলা তোর রহমার পৃথিবী ভরা করছি জিকির তব প্রেমে করছি জিকির তব প্রেমে ওয়ে পাগল পারা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তোর রহমার করুণায় পৃথিবী ভরা মাওলা তোর রহমার করুণায় পৃথিবী ভরা গহীন বনে আছে জানি হরেক রকম প্রাণী পাঠাও রিজিক সবার নিকট তুমি দিন রোজনি গহীন বনে আছে জানি হরেক রকম প্রাণী পাঠাও রিজিক সবার নিকট তুমি দিন রোজনি গহীন বনে আছে জানি হরেক রকম প্রাণী পাঠাও রিজিক সবার নিকট তুমি দিন রজনী তব দয়ার সাগরেতে ডুবে আছি মোরা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তোর রহমার করুণা এ পৃথিবী ভরা মাওলা তোর রহমার করুণা এ পৃথিবী ভরা করছি জিকির তব প্রেমে করছি জিকির তব প্রেমে ওয়ে গভীর রাতেও ডাকার মতো ডাকলে তোমায় প্রভু প্রস্তুত সদা সারা দিতে হয় না দেরি কবু গভীর রাতেও ডাকার মতো ডাকলে তোমায় প্রভু প্রস্তুত সদা সারা দিতে হয় না দেরি কবু তোমার মতো এমন আপনার কথা পাবো মোরা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোর রহমার করুণা এ পৃথিবী ভরা মাওলা তোর রহমার করুণা এ পৃথিবী ভরা করছি জিকির তব প্রেমে করছি জিকির তব প্রেমে ওই পাগল পারা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ ভরা ভরা করছি জিকির তব প্রেমে করছি জিকির তব প্রেমে আল্লাহ পাগল আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ الله الله الله الله الله الله الله الله الله الله الله شوستو شوستو সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার